السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি ফিকি মশলা নিয়ে এই পর্যায়ে যে মশলার আলোচনা হবে সেটা হচ্ছে একই মসজিদে হ্যাঁ দ্বিতীয়বার জামাত চলবে কি না এই সম্পর্কে হম এই সম্পর্কে কথা বলতে গিয়ে আমরা বলবো যে কোনো ব্যক্তি যদি জামাতে মূল জামাতে উপস্থিত না হতে পারে হ্যাঁ আপনার রেগুলার ইমামের পিছনে এবং তার সালাডটা ছুটে যায় জামাতের সাথে তাইলে সে দ্বিতীয় এই একই মসজিদে দ্বিতীয়বার জামাত করতে পারবে হ্যাঁ, এর প্রমাণ হচ্ছে রসুল আকরমসম ব্যাপক একটি হাদিস হ্যাঁ, যেটার মধ্যে রসুল বলেন সালাতুরাজুলি মাহারাজুলি আসকামিন সালাতি ওয়াহদা যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির সাথে জামাত করে তার একাকি সলাতের চাইতে সেটা অনেক উত্তম হবে তাইলে এখানে জামাতের প্রতি উৎসাহিত করা হয়েছে বিধায় সে দ্বিতীয় জামাত করতে পারবে বলে আশা করা যায় এই হাদিসটা আবু দাউদের মধ্যে এসেছে পাঁচশত চুয়ান্ন নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে দুই নম্বর খণ্ড পৃষ্ঠ নম্বর একশো চার আহমদের মধ্যে মোসনাদ আহমদের মধ্যে পাঁচ নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর একশো চল্লিশ মোস্তাদাক হাকিমের মধ্যে খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুইশত সাতচল্লিশ এবং ইমাম হাকিম এটাকে বিশুদ্ধ বলেছেন এবার হাজার তার তালখিসুল হাবিরের মধ্যে সেটা সাপোর্ট করেছিলেন খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর ছাব্বিশ এবং এবার সাকান এটাকে বিশুদ্ধ বলেছেন ইমাম ওকাইলি বিশুদ্ধ বলেছেন এবং ইমাম হাকিম বিশুদ্ধ বলেছেন ইবনুল মাদিও বিশুদ্ধ বলেছেন যাই হোক এই হাদিস অনুযায়ী বুঝে যায় যে আপনার জামাতে সালাদ সে পড়তে পারবে ব্যাপক হাদিসের দ্বারা আরেকটা হাদিস আছে রসুল আকরম সাল্লাহাম এক ব্যক্তি যখন মসজিদে আসলেন জামাতে সালাদ শেষের পরে দেখলেন মসজিদে আসলেন তখন রসুল উৎসাহিত করলেন অন্য সাহাবাদেরকে বললেন মাইয়া তসদ্দক আলাহ বলে যে কে এর উপর একটু দয়া করে তার সাথে সালাত আদায় করবে মানে সে যেন জামাতে সালাত আদায়ের সবটা পেয়ে যায় তখন এক ব্যক্তি দাঁড়ালো এবং তার সাথে সালাত আদায় করলো এই হাদিসটা হ্যাঁ তিরমিজের মধ্যে এসেছে হাদিস নম্বর দুইশো বিশ মুসনাদ আহমদের মধ্যে এসেছে খণ্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর পাঁচ তিরমিজি রহমতুল্লাহ আলীকে হাসান বলেছেন এবং আলবানী রহমতুল্লাহ আলীকে বিশুদ্ধ বলেছেন যেটা সৈয়দ তিরমিজিতে আমরা দেখতে পাই হাদিস নম্বর একশত বিরাশি তাইলে এখানে রসুল আকরমসাল্লাম জামাতের সালাতের প্রতি উৎসাহিত করলেন অন্যজনকে তার সাথে দিলেন হ্যাঁ, এরকম ভাবে যদি মসজিদটা মসজিদ যদি বাজারের মসজিদ হয় পথের মসজিদ হয় হ্যাঁ তাহলে দ্বিতীয় জামাত করতে তাতে কোনো অসুবিধা নেই বিশেষ করে যদি মসজিদের কোনো তবে একটি কথা আছে যদি কোনো মসজিদের মধ্যে রেগুলার ইমাম ঠিক আছে হ্যাঁ, এবং তারপরও দুইটা জামাত সাধারণত হয়ে থাকে অথবা তার বেশি হয়ে থাকে রেগুলার এবং মানুষ এটাকে অভ্যাসে পরিণত করেছে তাইলে এটা ঠিক হবে না হ্যাঁ কারণ এটা রসুল আকরমে আপনার দেখা যেত না যে দ্বিতীয় জামাতের ব্যাপারটা হ্যাঁ তাইলে তারা উৎসাহী ছিল প্রথম জামাতের দিকে কিন্তু বাই চান্স হয়ে গেছে হ্যাঁ, কারণ এটা যদি অভ্যাস করতে দেওয়া হয় তাইলে আপনার মুসলমানদের ঐক্যে ফাটল ধরবে এবং বিশেষ করে এই কাজের মাধ্যমে অলসতার দিকে আহ্বান করা হবে এবং জামাতে উপস্থিত হওয়ার প্রথম জামাতে উপস্থিত হওয়ার ব্যাপারে মানুষকে অলসতা করতে সুযোগ দেওয়া হবে হম সেটা কখনো ঠিক নয় হ্যাঁ আপনার দেরি করার ক্ষেত্রে উৎসাহিত করবে এই কারণে আমরা বলবো এটা যেন অভ্যাসে পরিণত না হয় হ্যাঁ বরং হ্যাঁ, কচিত হতে পারে কিন্তু অভ্যাসে পরিণত হলে সেটার ব্যাপারে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে আল্লাহ আমাদেরকে সঠিকটা যেন আমল করার তফিক দান করুন ওসল্লাহ আলা নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন